উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنة جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে উত্তম ঋণ যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান যেদিন তোমরা ইমানদার নারী ও পুরুষদের দেখবে তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাত সমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে যেখানে তারা চিরকাল থাকবে এটাই বড় সফলতা সেদিন মুনাফিক নারী পুরুষের অবস্থা হবে এই যে তারা মোমেনদের বলবে আমাদের প্রতি একটু লক্ষ্য করো যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি কিন্তু তাদের বলা হবে পিছনে চলে যাও অন্য কোথাও নিজেদের নূর তালাশ করো অতপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেয়া হবে তাতে একটি দরজা থাকবে যে দরজার ভেতর দিয়ে থাকবে রহমত আর বাইরে থাকবে আজাব ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربستم وارتبتم وغرتكم الأماني حتى حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم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 ورسله أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ভালোভাবে জেনে রাখো দুনিয়ারে জীবন একটা খেলা হাসি তামাশা বাহ্যিক চাকচিক্য তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয় পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আজাব আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয় দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে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 তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন তোমাদেরকে সেই জ্যোতি দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তোমাদের এই নীতি অবলম্বন করা উচিত যাতে কিতাবধারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের একচেটিয়া অধিকার নেই বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশভাবে আল্লাহরই হাতে নিবদ্ধ তিনি যাকে চান তা দেন তিনি বড়ই অনুগ্রহশীল আমন্তবিল্লাহ